শ্রদ্ধা অত্যন্ত মোহাব্বতের লোক হজরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা সিলেট হজরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা সিলেট আমি ভাইকে কোরআন থেকে তার গুরুত্বপূর্ণ তাকরি পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি الله وبركاته الحمد لله ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين আজকের এই মহৎ জলসার সম্মানিত সভাপতি আমার সিরেতাজ ওয়াজিবুল এহতারাম ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত প্রিয়তা তাহিদ জনতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা এদিক সেদিক অপ্রাসঙ্গিক অগুরুত্বপূর্ণ কোনো বিষয়ের অবতারণা করব না ইনশাআল্লাহ তো যেহেতু বিষয় নির্ধারণ করা হয়েছে সুরায় নূরের পঞ্চান্ন নম্বর আয়াতের তফসিল তো এই আয়াতকে বুঝতে চাইলে আমাদেরকে কোরআন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এবং তার খোলাফায় রাশেদিনের জীবনাদর্শ উম্মার আলিমগণের ইজমা মহান ইমামগণের কিয়াসের আলোকে এই বিষয়গুলো বুঝতে হবে কোরআনুল করিমের মন গড়া ব্যাখ্যা করার অনুমতি আল্লাহ তালা দুনিয়াতে কাউকে দেননি একইভাবে কোরআনুল করিমের ব্যাখ্যা করতে গিয়ে নিজের পেট নিজের পকেট এবং নিজের পিঠ ঠিক রেখে এটাকে ফিল্টারিং করে কিছু অংশ আমি বলবো কিছু অংশ গোপন করব। অথবা যে বিষয়গুলো আমার স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোর ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করব আল্লাহ তাল এই অনুমতিও কোনো মুমিনকে দেননি কোরআনুল করিমকে ব্যাখ্যা করতে হবে সেভাবে যেভাবে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবিদের সামনে এই কোরআনকে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করতে গিয়ে দুনিয়ার কোনো বাতিলকেও ভয় করেননি দুনিয়ার কোনো তাগুদকেও ভয় করেননি নিজের প্রাণের ব্যাপারেও কোনো শঙ্কাবোধ করেননি কারণ জীবন দিয়েছেন যে আল্লাহ মৃত্যুও তো তার হাতে আল্লাহ আদেশ করেছেন বাল্লিক মা অংজিলা রব্বিক হে নবী তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় তুমি অবলীলা জায়গায় সেগুলো প্রচার করো সেগুলো বর্ণনা করো কোনো কিছুই তুমি গোপন করো না ও ইল্লাম তেফাল আর পুরো কোরআনকে যদি তুমি মানুষের সামনে উপস্থাপন না করো ফিল্টারিং করে কিছু বলো কিছু আড়াল করো তাহলে ভালো করে শুনে রাখো ফামা বাল্লাহ রিসালাতা রাসুল হতে পারো কিন্তু রেসালাতের দায়িত্ব তুমি পালন করো আর গোটা ইসলাম গোটা কোরআন বলতে চাইলে মাঝে মাঝে হুমকি দেখা দেবে না জানি আবু জাহাল লাবুল হাব ওতবা সাইবা যুগের ফেরাউন্ডা ঝাঁপিয়ে পড়ে নবী ভয়ের কিছু নেই ওল্লাহ হয়ে আসিমু কামিনার নাস আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে হেফাজত করে আল্লাহ তালা যেমনি ভাবে কোরআনকে হেফাজত করেন একইভাবে কোরআনওয়ালাকেও আল্লাহ তালা হেফাজত করেন তো আগেই বলেছি যপ্রাসঙ্গিক কথায় না গিয়ে আমি যতক্ষণ কথা হয় এই আয়াতের তাফসির প্রসঙ্গে আলোচনা করব ইনশাল প্রথমে আয়াতের অনুবাদটা শুনিয়ে দিই আল্লাহ তালা বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকার করেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা মুনাফিক মুখে ইমানের দাবি করলেও ভেতরে ইমান নেই তাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে না অথবা যারা ইমানের দাবি করলেও বাস্তব জীবনে সে ইমানকে আর আমলে পরিণত করে না কোরআনকে আর জীবনে আনয়ন করে না কিছু তত্ত্ব মুখে আওড়ালেও সেগুলোকে নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করে না আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন না আল্লাহ ওয়াদা দিচ্ছেন সেই সমস্ত মানুষদেরকে যারা পূর্ণাঙ্গ কোরআনের উপর পূর্ণাঙ্গ দিনের উপর আমার নবীর পূর্ণাঙ্গ শরীয়তের উপর ইমান এনেছে আর ইমান এনেই নিজের কাজকে শেষ করে দেয়নি বরং সবগুলোকে আমলে পরিণত করেছে তো কি ওয়াদা আল্লাহ বলছেন লাইয়াস্তাখলিফান্নাহুম অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জমিনে তার খেলাফত দান করবে এটা আল্লাহর ওয়াদা কি খেলাফত শব্দ শুনলে ভয় লাগে কোরআনের কোনো শব্দ শুনলে যদি ভয় লাগে মন যদি অন্যদিকে যায় নতুন করে কালেমা পড়ে নিমানটাকে নবায়ন করা দরকার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ প্রসঙ্গে তারা ভাবতে থাকে প্রতিটা চিৎকার বুঝে ওদের বিপক্ষেই যাচ্ছে মাহফিলের মধ্যে বক্তা কথা যদি একটু জোরে জোরে বলে অনেকে পেরেশান হয়ে যায় কলিজার ভিতর আগুন ধরে যায় ওরা ভাবতে থাকে প্রতিটা কথা প্রতিটা নারায় তাকবীর মনে ওদের বিরুদ্ধেই দেওয়া হচ্ছে আল্লাহ বলেন এটা কোনো মমিনের স্বভাব না এটা হচ্ছে মুনাফিকের স্বভাব হুমুল আদু তারাই তোমাদের দুশ্মন ফাহদার হুম সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো কাতালা হুমুল্লাহ আল্লাহ নিজে তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ তাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছেন ফান্না ইউ ফাকুন ওদেরকে কোথায় ভাগিয়ে নেওয়া হচ্ছে তা আল্লাহ বলছেন যারা ইমানদার যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ আদা দিয়েছেন আর আল্লাহ কি মিথ্যা আদা দেন আল্লাহ কি আমাদেরকে কখনো ধোকায় ফেলেন আমার আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ ওয়াদা দিচ্ছেন তিনি প্রকৃত মুমিন এবং প্রকৃত নেক আমল যারা করে তাদেরকে এই জমিনের খেলাফত দান করবেন যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ খেলাফত দান করেছিলেন এরপর আল্লাহ বলছেন দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় পুরস্কার আল্লাহ যেই দিন তাদের জন্য মনোনীত করেছেন যেই জীবন বিধান যেই জীবন ব্যবস্থা তিনি তাদের জন্য চয়ন করেছেন অর্থাৎ ইসলাম সেই ইসলামকে তাদের জন্য প্রতিষ্ঠা করে দেবেন তো ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব কে নিচ্ছেন যে আল্লাহ করে দিবেন কিন্তু সবাইকে দিবেন না যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে দিবেন তিন নম্বর পুরস্কার আমনা ভয়ের পরে এই অবস্থাকে আল্লাহ নিরাপত্তার অবস্থায় বদলে দেবেন তখন কোরআনের কথা বলার সময় তোমার ডানে বামে তাকাতে হবে না তোমার কানে কানে এসেও কেউ কিছু বলে যাবে না তোমার সামনে চিরকুটও দেওয়া হবে না দুনিয়ার মানুষ কোরআনের কথা অবলীলায় বলে যাবে কোনো তাগতের চোখ রাঙানিকেও আর সে ভয় করবে তা আল্লাহ ভয়ের অবস্থাকে নিরাপত্তার অবস্থায় বদলে দেবেন এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্য আরেকটু ক্লিয়ার করছেন ইয়া নানি তারা একমাত্র আমার ইবাদত করে আমার সঙ্গে কোনো ব্যক্তিত্ব দূরের কথা কোনো বস্তু কোনো দুনিয়ার কোনো কিছুকেই শরিক করে না ওমান কাফারা বাদা জালিক আর এত কিছু সামনে আসার পর এই কোরআনটারে বোঝার পর তারপরও যেই ব্যক্তি কুফরকে অবলম্বন করে কুফরি ধর্ম কুফরি মতবাদ কুফরি তন্ত্রমন্ত্র কুফরি আদর্শ কুফরি পথ কুফরি মত কুফরি রীতি কুফরি নীতি যেটাকেই ধারণ করুক না কেন আল্লাহ বলেন ফাউলাই কাহমুল ফাসিফুন ওরাই হচ্ছে অবাধ্য এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ এবার ইনশা আল্লাহ এই অনুবাদটাকে বিখ্যাত এবং গ্রহণযোগ্য তাফসিরের কিতাবগুলোর আলোকে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল আগে এটা জানা দরকার মক্কার জীবনে সাহাবিরা একটা ভয়ের অবস্থার মধ্যে ছিলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যিনি হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই নবী যখন সেজদায় যান নবীর উপরে উটের ভরি চাপিয়ে দেওয়া হয় নবী যখন দাওয়াত নিয়ে যান জিহাদের দাওয়াত না ভয় পাওয়ার কারণ নেই নবী যখন ইমানের দাওয়াত নিয়ে তয়ফে যান তো দাওয়াতের জবাব দাওয়াত দিয়ে দেওয়া হয় না দাওয়াতের জবাব তোবারক দিয়েও দেওয়া হয় না দাওয়াতের জবাব দেওয়া হয় পাথর দিয়ে আমার নবীর গা থেকে রক্ত ঝরতে থাকে আর এত বেশি রক্ত ঝরে যে পায়ের স্যান্ডেল পায়ের সঙ্গে লেগে যায় নবীর হাঁটতে কষ্ট হয়ে যায় আসমানের ফেরিস্তার পর্যন্ত সূর্যের বাদ ভেঙে যায় নবীর কাছে এসে অনুমতি চায় হে নবী শুধু অনুমতি দিন এই তয়েফের দুই প্রান্তের পাহাড়কে এক জোরে চাপ দেই মাঝখানে যারা আছে তারা সকলে এখানে ধ্বংস হয়ে মরুক আওয়াজ না করে সকলে একটু সামনের দিকে চলে আসেন যেহেতু অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তো সকলকে জায়গা করে যদি আমরা দেই বসার ব্যবস্থা করি ইনশা আল্লাহ আল্লাহ উত্তম প্রতিদান দান করবো তো রাসুলের উপরই ধাপে ধাপে এত নির্যাতন চলছে বিশেষ করে যেই সময় রাসুলের প্রিয়তম চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো তো মক্কাবাসীরা ভাবলো এটা একটা সুযোগ এখন এই জঙ্গিকে বাঁচাবে কে আমাদের হাত থেকে ওর মাথার উপর ছায়া নেই কে বাঁচাবে কে ডিফেন্ড করবে তো তখন তারা আরও উঠে পড়ে লাগলো একদিন সুযোগ পেয়ে গেল আমার নবী মক্কার মধ্যে বাইতুল্লার মধ্যে সালাত আদায় করছিলেন এমন সময় তারা এসে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে নবীর উপর ঝাঁপিয়ে পড়ল কেউ এসে নবীকে চর থাপ্পর মারতে লাগলো কেউ নবীর জামা ধরে টানা হেঁচড়া করতে লাগলো আর ওকবা ইবনে আবি মহিত নামক এক নরধম নবীর গলায় একটা রুমাল পেঁচিয়ে শ্বাসরুদ্ধ যুদ্ধ করে নবীকে হত্যা করার চেষ্টা করতে লাগলো তো এত ধাপে ধাপে পেরেশানি কখনো সুমাইয়া রাজি আল্লাহ আনহার মতো সাহাবিকে শহীদ করে দেওয়া হচ্ছে একজন নারী সাহাবি কোনো জঙ্গি বাহিনীর সদস্য না কোনো সন্ত্রাসী না কোনো টেরোরিস্ট না সাধারণ একজন সাহাবি যিনি আল্লাহর উপর ইমান এনেছেন নবী তাকে যেভাবে চলতে বলেন সেভাবে চলছেন একদিন বিকালবেলা ঘরে ফিরছে আবু জাহাল তার সঙ্গে বিভিন্ন খারাপ মন্তব্য করতে লাগলো গালিগালাজ করতে লাগলো এক পর্যায়ে তার রাগ যখন চরমে উঠে গেল সেই আবু জাহাল তার হাতের বর্ষা দিয়ে সেই সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জাস্থানে আঘাত করে করে বসলো সেখানেই তিনি শাহাদত বরণ করলেন তো এই যে একটা ভয়ঙ্কর অবস্থা ভয়ে ভয়ে দিন যায় যখন মদিনায় গেলেন প্রথম দিকে ওই অবস্থা কাটেনি মদিনায় যাওয়ার পর এখন তো জেহাদের বিধান চলে এসেছে এই আজকে আবু জাহাল অ্যাটাক দেয় কালকে আবু সুফিয়ান অ্যাটাক দেয় পরশু ইহুদিদের থেকে হুমকি চলে আসে তরশু রোম সাম্রাজ্যের থেকে বিভিন্ন ধমকি চলে আসে একটা ভয়ানক অবস্থা সাহাবিরা সর্বদা সুন্নতের অংশ হিসাবে সর্বদা অস্ত্র নিয়ে ঘুরতে হয় আমার রসুল ইস্তেঞ্জায় গেলেও সাথে ছোট বর্ষা রাখেন সেই বর্ষা দিয়ে যেই জায়গায় ইস্তেঞ্জা করবেন মাটিটা একটু খুঁড়ে নেন যাতে করে পেশাবটা ছিটে না আসে সেখানে ইস্তেঞ্জা করেন যখন নামাজ আদায় করবেন সূত্রা হিসাবে বর্ষাটাকে সামনে গেড়ে দেন সর্বাবস্থায় সেই অস্ত্র নিয়ে সঙ্গে চলতে হয় আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ওয়াদ্দাল্লাদিনা কাফারু সেই যুগের কাফেরদের বড় আশা ছিল লাউ তাকফুলুন আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম তুমি নবী এবং তোমার সাহাবীরা যদি অস্ত্র ব্যাপারে গাফেল হও আসবাবপত্রের ব্যাপারে গাফেল হও ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা অকস্মাত তারা এসে তোমাদের উপর অ্যাটাক দিতে পারবে তো এই যে এক ভয়ানক অবস্থা তো সেই সময় কোন কোন সাহাবের মনের মধ্যে এই কথা আসছিল যে এত ভয়ানক একটা অবস্থা এই অবস্থার পর কোনো দিন কি নিরাপদ জীবন আমরা যাপন করতে পারবো হ্যাঁ এর অর্থ এটা না তারা তাদের জীবনের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন না প্রকৃত মমিন আল্লাহ তাকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় সন্তুষ্ট আমার রসুল তো সহি হাদিসে জানিয়ে গিয়েছেন আর দুনিয়া সিজনুল মুমিন গোটা দুনিয়াটাই উপকৃত মুমিন যে ব্যক্তি যার ভেতরে বাস্তবেই তাওহিদ আছে তার জন্য গোটা দুনিয়াটাই একটা জেলখানা তো প্রকৃত মুমিনের জন্য গোটা দুনিয়াটাই যখন জেলখানা ছোট্ট ছোট্ট জেলখানাগুলো তার ভেতরে আলাদা ভয়ের উদ্রেক করে না যার কারণে আমার নবী এবং তার সাহাবিদেরকে যখন তিন বছর জেলখানায় ফেলে রাখা হয়েছিল এই দৃশ্য এই অবস্থা তাদেরকে ইমান থেকে ফেরাতে পারে না আমাদের জেলখানায় তো খাবার পাওয়া যায় জেলখানায় তো গোস্তও পাওয়া যায় গরুর গোস্ত কিন্তু তাদের জেলখানার তো এমন অবস্থা ছিল সেই তিন বছর বন্দি দশার সময় একটা পর্যায়ে খাবার যা ছিল তাও ফুরিয়ে গেছে অন্যরা খাবারও বিক্রি করে না আর বর্তমান সময়ের মতো টাকা দিয়ে অন্য কাউকে ঘুষ খাইয়ে তাও কোনো কিছু আদায় করা যায় না বাধ্য হয়ে সাহাবিরা একটা পর্যায়ে গাছের পাতা খাওয়া শুরু করলেন তাদের বাথরুমগুলো ছাগলের লেদার মতো একটা পর্যায়ে গিয়ে পরিণত হলো তো তারা তাদের জীবনের উপর অসন্তুষ্ট ছিলেন না কারণ রসুল তাদেরকে জানিয়ে দিয়েছেন যা ইমান রব্বা ইমানের স্বাদ সেই ব্যক্তি অনুভব করেছে যে আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিয়েছে আল্লাহর প্রতিটা ফয়সলার উপর সে সন্তুষ্ট যে আল্লাহর সব ফয়সলায় সন্তুষ্ট না সে কোনোদিন ইমানের মজা পায় না আর যেই ব্যক্তি ইমানের মজা পায় তার জীবন যদি গুহার মধ্যে কাটে তার কাছে সেটাই হলো এক জান্নাতি জীবন আর যেই ব্যক্তি ইমানের মজা পায় না প্রাসাদের মধ্যে থেকেও ভেতরটা সর্বদা ভয়ে আনটান করতে থাকে যার কারণে দুনিয়ার তাগতরা যারা হক কথা বলে আর কিছু না শুধু হক কথা বলে এই মানুষগুলোকে বাগের চেয়েও বেশি ভয় করে যুগে যুগে এটা দেখা গিয়েছে ফেরাউন যে নিজেকে রব্বে আলা দাবি করে রব্বে আলা বুঝেন সেজদায় গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা আমার আল্লাহ হচ্ছেন রব্বে আলা সবার চাইতে বড় রব ফেরাউন সেজদায় গিয়ে বলে আনা রব্ব কোমল আলা মানুষের সামনে ঘোষণা দেয় আনা রব্ব কোমল আলা আল্লাহ আবার কি আমি তোদের সবচাইতে বড় রব আমার আগেও তো অনেক রব এসেছে নমরুদ এসেছে বহুতজন এসেছে রব তারা ছোট সাইজের রব লিলিপুট সাইজের রব আমাকে এত ছোটোখাটো রব ভাবিস না আমি হচ্ছে রব্বে আলা সব রবের বড় রব এত বড় রব কিন্তু মুসা আলা নবীন আলী ইসলাম এবং তার প্রকৃত অনুসারী যারা যারা তাওহিদের উপর প্রতিষ্ঠিত ছিল যাদের হাতে রাজত্ব ছিল না যাদের সঙ্গে আর্মি ফোর্স ছিল না যাদের কাছে অস্ত্র শস্ত্রের ভাণ্ডার ছিল না সেই মানুষগুলোর ভয় কাঁপত যেই সময় তাদের পেছনে তারা করছে সেই সময়ও ভয় ফেরাউন তার সঙ্গীদেরকে বলে ইন্না হা উলা ইলা শিরহিমাতুন তালিরুন এই যে ফেরাউন এবং তার অনুসারী যারা ওরা হচ্ছে ক্ষুদ্র দল গোরাবা সব যুগে হকপন্থীদের সংখ্যা কম থাকে না বেশি থাকে আমার নবীর যুগে মুসলমান বেশি ছিল না কাফের বেশি কাফের কত গুণ বেশি মুসলমানের সংখ্যার কত আমার নবী সেই সময়ে জানিয়ে গিয়েছেন ইন্নাল ইসলাম বাদা গারিবা ইসলাম শুরু হয়েছে মুসাফির অবস্থায় হকটাই অপরিচিত বাতিলটাই সুপরিচিত তো ইন্নাল ইসলাম বাদা গারিবা ইসলাম শুরু হয়েছে মুসাফির অবস্থায় অপরিচিত অবস্থায় ওয়াসায়াউদু কামা বাদা শীঘ্রই ইসলাম সেই অবস্থায় ফিরে যাবে যেভাবে তার সূচনা হয়েছিল ফাতুবা আলিল গোরাবা সুতরাং সুসংবাদ গোরাবাদের জন্য অপ অপরিচিতদের জন্য যেই জামানার মধ্যে যেই যুগের মধ্যে হক অপরিচিত হয়ে যাবে অধিকাংশ মানুষ যারা নিজেদেরকে হকের ডিলার হকের ঠিকাদার হিসাবে উপস্থাপন করবে তাদের মধ্যেও হক থাকবে না আর সেই সময় যারা হককে নিজেদের বুকের রক্ত দিয়ে হলেও আঁকড়ে ধরে থাকবে আমার নবী বলেন সুসংবাদ তাদের জন্য তো ফেরাউন বলছে এরা হচ্ছে ক্ষুদ্র দল কিন্তু ওরা আমাদের মেজাজ গরম করে দিয়েছে দল ক্ষুদ্র হলে কি হবে অন্য কাউকে নিয়ে চিন্তা নাই অন্য কাউকে নিয়ে ফিকিরে নাই সকলের চিন্তা সকলের ফিকিরে বুড়াবাদেরকে নিয়ে ফেরাউন এতটুকু বলেও শেষ করছে না এটা তো কেউ প্রশ্ন তুলতেও পারে ফেরাউন তুমি এত বড় রব ওরা তোমার মেজাজ গরম করে তাও তুমি অ্যাকশনে যাও না কেন তাওহিদবাদীদের নিরাপত্তা শুরুতেই বলেছিলাম আল্লাহ বলছেন অল্লাহ আসিমু কামিনার নাস যারা তাওহিদের উপর থাকে যারা এই বক্ষের মধ্যে কোরআনকে ধারণ করে তাদের নিরাপত্তা দেন কে আরে বলেন না দেন কে আল্লাহ যদি নিরাপত্তা না দিতেন যখন ইসলামের বাতি জ্বলা শুরু হয়েছিল তখনই তো চেয়েছিল গোটা দুনিয়া এই বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেবে আমার নবীকে মারার জন্য কোন পথ আছে যেই পথে তারা চেষ্টা করেনি এককভাবে অ্যাটাক করেছে গুপ্ত হত্যার চেষ্টা করেছে গেরিলে অ্যাটাক দিতেও কমতি করেনি যখন দেখেছে কোনোভাবে কাজ হয় না তখন পরামর্শ করলো একা একা যদি মারি সমস্যা এক কাজ করে চলো আমরা নেটো বানাই জোট পাকাই সব গোত্র থেকে আমরা দুজন পাঁচজন সদস্য নেই তারপর আমরা সকলে মিলে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করি মোহাম্মদকে দমন করি শান্তিকে এইভাবে বোঝেন শান্তি আর অশান্তি শব্দগুলো আপেক্ষিক যেমন লুত আলা নবীনা ইসলাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন তোমরা সমকামিতা করো না যদি যৌন চাহিদা পূরণ করতে চাও বিয়ে করো স্ত্রীদের সঙ্গে এই জৈবিক চাহিদা পূরণ করো এক ছেলে হয়ে আর এক ছেলের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েও না আর প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি লুত আলী ইসলামের যুগেও সমকামিতা ছিল বর্তমান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তো আছে আমাদের এই সমস্ত দেশের মধ্যেও এখন সমকামিতা ছড়িয়ে গিয়েছে কিন্তু একটা পার্থক্য আছে সেই যুগে সমকামিতা হতো শুধু পুরুষ পুরুষের মধ্যে আর এই যুগে সমকামিতা পুরুষ পুরুষের মধ্যে তো হয় নারী নারীর মধ্যেও হয় এই যে গত সপ্তাহের পত্রিকার রিপোর্ট আমেরিকার এক তরুণী বাংলাদেশের এক তরুণীকে বিয়ে করেছে এক তরুণী আরেক তরুণীকে কিভাবে বিয়ে করে এটাকেই তো বলা হয় সমকামিতা তার মানে লুত আলি ইসলামের সম্প্রদায়ের চাইতেও আমরা বেশি পচে গিয়েছি তো লুত আলী ইসলামের সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের নবী লুত আলী ইসলাম বললেন এই কাজ ছাড়ো আল্লাহকে ভয় করো হা উলা ইবানাতি এই যে আমার সম্প্রদায়ের মেয়েরা হুন্না থরুলাকুম এরা তো তোমাদের জন্য পবিত্র ফাত্তাকুল্লাহ সুতরাং আল্লাহকে ভয় করো চাহিদা পূরণ করতে চাইলে এদেরকে বিয়ে করে এদের সঙ্গে করো কিন্তু তারা বলল লু তোমাকে কিন্তু আমাদের সম্প্রদায় থেকে বহিষ্কার করে দেবে কেন তাদের দৃষ্টিতে সমকমিতাই ছিল শান্তি এটাই ছিল শৃঙ্খলা আর লুত আলাই ইসলাম তাদেরকে যে বাধা দিচ্ছেন এটাই ছিল অশান্তি এই যে দুনিয়ার মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মেয়েরা ইসলামকে মনে করে অশান্তি কেন কারণ ফ্রি সেক্সটাই তাদের কাছে শান্তি আর ইসলামটাই তাদের কাছে অশান্তি দুই হাজার ষোলো এখন থেকে আরও চার বছর আগের কথা সেই দুই হাজার ষোলোতে এই পশ্চিমা বিশ্ব মুসলিম কান্ট্রিগুলোর উপর ছাব্বিশ হাজারের চাইতে অধিক বোমা বর্ষণ করেছে কেন শিরোনাম তো এটা শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা এই কাজগুলো করেছি আমরা বিশ্ব শান্তি চাই আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদকে দমন করতে চাই এজন্যই তো আমরা মুসলিম নারীদেরকে নির্বিচারে ধর্ষণ করি এজন্যই তো আমরা ছোট ছোট বাচ্চা যারা এখনো কথা বলতেই শেখেনি যারা মুখ দিয়ে তাওহিদের ঘোষণা দেওয়া দূরের কথা তাদেরকে নির্বিচারে পুড়িয়ে মারি তাদেরকে ফুটবলের মতো লাথি মারতে মারতে নিয়ে আগুনের অগ্নিকাণ্ডের মধ্যে ফেলি তো ওয়ার ওয়ান টেরোর শিরোনাম হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যাস নাম লাগিয়ে দিয়েছে শান্তি প্রতিষ্ঠা এখন গোটা দুনিয়ায় আগুন ধরিয়ে দিলেও সেটা হয় শান্তি প্রতিষ্ঠা তো বলছিলাম শান্তি আর অশান্তি ব্যাপারটা আপেক্ষিক তো মক্কাবাসীরা চেয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলিহাসাল্লাম এই নবীকে হত্যা করে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবে কিন্তু আমার আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন আমার আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ মালাউনদেরকে দুনিয়া থেকে বিদায় করে তার নবীর দ্বারা শান্তি প্রতিষ্ঠা করবে সহি মুসলিম শরীফের হাদিস দুর্বল বলারও সুযোগ নাই জাল বলার তো প্রশ্নই আসে না আমার নবী বলেন ইন্নাল্লাহ আমার আনি নিশ্চয়ই আল্লাহ আমাকে আদেশ করেছেন আর মোহার রেখা কুরাইশা আমি যেন কুরাইশকে পুড়িয়ে মারি ফাকুলতু আমি আল্লাহকে বললাম রব্বি হে আমার প্রতিপালক ইদান ইয়াস লাগু ইদান লাগু রাসি উহু খুবজা আমি যদি ওদেরকে পুড়িয়ে মারতে যাই ওরা আমার মাথা ছেঁচলে দিয়ে এটাকে রুটি বানিয়ে ফেলবে আল্লাহ বললেন হে নবী ইস্তাখরিজহুম রাজু তুমি তাদেরকে সেভাবে বের করে দাও যেভাবে তারা তোমাদেরকে বিনা অপরাধে বের করে দিয়েছে শুধু তাই না ওহজুহুম নবজিক এটা হলো আমার বলার পয়েন্ট নবী তুমি তাদের বিরুদ্ধে জিহাদ নামো আমি আল্লাহ তোমাকে দিয়ে জিহাদ করাবো জিহাদ কিভাবে করবে তোমার জানার দরকার নেই তুমি ময়দানে নামো বাকিটা আমি আল্লাহ করিয়ে দেব যেমনটা করিয়েছেন বদরে সাহাবি মাত্র তিনশো তেরো ফেরেস্তার সংখ্যা তিন হাজার দশ গুণ বেশি তাও ফেরেস্তারা তো আর মুজাহিদ না তারা তো বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্যও না আমিরুল মুজাহিদিনের হাতে বায়াত দিয়েছে এমনও না তো এখন তারা আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন বদরের ময়দানে এ আবু জাহালদের মোকাবেলা করার জন্য কিভাবে করবে জানে তো না তারা তো আর ময়দানের লড়াকু না আল্লাহ তালা সুরে আনফার রায়াত অবতীর্ণ করলেন ফেরেস্তারা আমি আল্লাহ নিজে ট্রেনিং দিচ্ছি ভালো করে শোনো ফদরিবু ফৌকাল আনাত ফদরিবু মিন হুমকুল্লা বানান বদরের ময়দানে গিয়ে তোমরা তোমাদের তরবারিগুলো নিয়ে এই কাফেরদের ঘাড়ে ঘাড়ে আঘাত করবে আর প্রত্যেকটা গিয়ে গিরায় পিঠাবে তা আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিচ্ছেন নবীকে বলছেন নবী এতটুকুই শেষ না ইবাহ যাইসা তুমি একটা বাহিনী পাঠাও আমি আল্লাহ তার অনুরূপ আরও পাঁচটা বাহিনী পাঠাও কি লাগবে তোমার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কেন এই কোরআনকে আমি হেফাজত করব কোরআনওয়ালা যারা তাদেরকে হেফাজত করার জন্য আর কোনো রপ্ত নাই তাদেরকেও হেফাজত আমি আল্লাহ করবো তো বলছিলাম আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সাহাবিরা ভয়ের অবস্থার মধ্যে ছিলেন মক্কায়ও ভয় হাবসায় যাওয়ার পর সেখানেও ভয় কারণ এই জালেমরা সেখানেও গিয়ে উপস্থিত সেখানকার বাদশাহ নাজাসের কাছে ভিন ভুলভাল তথ্য দিয়ে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে সেখানে গিয়ে প্রচার করতে চায় ওরা আমার সম্প্রদায়ের অবদ্ধ লোক ওরা জঙ্গি ওরা সন্ত্রাসী আমাদের হাতে তুলে দেন আমরা মক্কায় নিয়ে আচ্ছা মতো রিমান্ডে দিলে সব সোজা হয়ে যাবে তো কোথাও শান্তি নাই মদিনা যাওয়ার পর তাও শান্তি নাই কখনো বদর কখনো উহুদ কখনো খন্দক একের পর এক চলতেই থাকে তো কারো কারো মনের মধ্যে এটা এসেছিল যে এই ভয়ঙ্কর অবস্থার পর কোনো দিনকে আবার আমাদের নিরাপত্তা আসবে তো আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করলেন আরে না ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই দুশ্চিন্তারও কোনো কারণ নেই ওয়ালা তাহিনু মন ভাঙো কেন মন ভেঙো না ওয়ালা তাহজানু দুঃখ কিসের কোনো দুঃখ করো না ওয়াং তুমুল আলাউন ইনকুম তুমিন গোটা দুনিয়াও যদি তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে তোমরাই বিজয়ী থাকবে তোমরাই সমুন্নত হবে যদি বাস্তবে তোমরা মুমিন হও বাস্তবেই যদি ভেতরে তাও থাকে তো আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন এই আয়াতটাও হলো সেই সান্ত্বনার অংশ যারা ইমান এনেছে ইমান আনার মানে কি যতটুকু ইমান আনলে আমি মুক্তি পাবো শুধু ততটুকু মানি মানে দুনিয়ায় যতটুকু মানলে দুনিয়ার জালেমদের হাত থেকে মুক্তি পাবো ততটুকু মানি আর যতটুকু মানলে আমার রিস্ক আছে সেটা মানি না এটার নাম ইমান তো ইমানের মানি হলো মক্কার যদি মক্কায় থাকি তয়েফে মার খেতে থাকি তারপর পূর্ণাঙ্গ ইসলামকে মানি উহুদে গিয়ে যদি দাঁত শহীদ হয় তাও পুরো ইসলামকে আঁকড়ে ধরে রাখি চোখের সামনে যদি আমার চাচা যেমনটা সুরের ক্ষেত্রে হয়েছে তার চাচা হামজাকে হত্যা করে বক্ষ বিদীর্ণ করে ভেতর থেকে কলিজা বের করে এনে হিন্দা নামক এক নারী চিবিয়ে খেয়েছে আমার সামনেও যদি সেই দৃশ্যের অবতারণা হয় আমার বাপ চাচাকেও যদি এভাবে মেরে ফেলে তারপরও পুরো ইসলামকে মানি এটার নামই তো ইমান আর যদি এরকম না হয় তাহলে সেটার নাম ইমান না সেটার নাম সুবিধাবাদ জিন্দাবাদ যেই ক্ষেত্রে সুবিধা সেই ক্ষেত্রে আছি যেই ক্ষেত্রে সুবিধা নাই সেই ক্ষেত্রে আমরা নাই তো এটা তো আল্লাহর সঙ্গে এক ধরনের ধোকা তো ইমান মানে পুরো ইসলামটাকে মানি একটা উদাহরণ দিই আজকের এই বর্তমান পৃথিবীতে প্রায় দেড়শো কোটি দুইশো কোটি মুসলমান মানুষ নিজেকে পরিচয় দেয় যে আমরা মুসলমান কিন্তু দেখা যায় পূর্ণাঙ্গ ইসলাম যদি তাদের সামনে তুলে ধরা হয় অধিকাংশ মানুষেরই হজম হয় না এই যে তাফসির মাহফিলগুলোতে আমাদের কাছে বলে দেওয়া হয় হুজুর আসমানের উপরের কথা বলবেন আর মাটির নিচের কথা বলবেন আসমান আর জমিন আর মাঝখানের কথাটা আপাতত থাক কেন আপাতত থাকবে কেন ইমান যদি পুরোপুরি থাকে আমার নবীকে এরকম ফিল্টারিং করে ইসলাম উপস্থাপন করতেন যতটুকু মানলে যতটুকু বললে মানুষ বেজার হবে না শুধু ততটুকু বলতেন অনেকে আছে তাদের ধারণা আগে আমরা ক্ষমতায় যাব যাওয়ার পর ইসলাম কায়েম করে উল্টে ফেলবো যতদিন ক্ষমতায় যাব না বসে বসে আঙ্গুল চুষবো আর হক গোপন করবো কিন্তু আমরা তো ক্ষমতার পেছনে দৌড়াই ক্ষমতা হাতে ধরা দেয় না আর আমার নবীর পেছনে ক্ষমতা দৌড়াতো তিনি ক্ষমতার দিকে ফিরে তাকাতে না একটা দলিল দেখ আমার নবী যখন মক্কায় হকের দাওয়াত দিচ্ছেন তখন আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গ পাঙ্গরা নবীকে কিভাবে থামাবে পেরেছান কখনো অফার নিয়ে আসে কখনো হুমকি দেয় কখনো মারার চেষ্টা করে এক এক সময় এক একভাবে ট্রাই চালাতেই থাকে কখনো মহব্বত দিয়ে কাছে আনে শুক্রানা মাহফিলে আমাদেরকে ফুল তুলে দেয় কখনো আবার মার দেয় কখনো আমাদের বুকে সাপলার জায়গাটাও রক্তাক্ত করে ফেলে এক এক সময় এক একভাবে চলতে থাকে তারাও ট্রাই চালাচ্ছিল বিভিন্নভাবে দেখি কোনটা কাজে লেগে যায় একবার প্রস্তাব নিয়ে আসলো হে মোহাম্মদ তুমি কি চাও স্পষ্ট বলো যদি সুন্দরী নারী চাও কত সুন্দরী চাও আরবের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব আর যদি সম্পদ চাও কত সম্পদ লাগবে খালি বলো একেবারে সম্পদের পাহাড় বানিয়ে দেব আর যদি আল্লাহ না করুক তোমাকে জিন ভূতে ধরে সেটাও বলে দাও সবচেয়ে ভালো কবিরাজ ডেকে আনাবো আর যদি তুমি ক্ষমতা চাও তুমি যদি প্রধানমন্ত্রী তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও সেটাও বলে ফেলো আমরা তোমাকে এই কুরাইশের নেতা মেনে নেব কেন কারণ তাকে নেতা মেনে নিতে তাদের আপত্তি থাকার কথা না সেই মানুষটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন বিশ্বস্ত আমান উদ্দার হিসেবে জেনে এসেছে তাকে তাদের মাথার উপর তুলে রেখেছে সকলে তাকে সম্মানের চোখে দেখে এসেছে এই মানুষ নেতা হলে তাদের সমস্যা কোথায় তো নেতা মেনে নিতে আপত্তি নেই কিন্তু আমার নবী সুন্দরী নারীকে বিয়ে করেছিলেন টাকা পয়সার পাহাড় গ্রহণ করেছিলেন কবিরাজ ডাকিয়েছিলেন নাকি তিনি নেতা হয়েছিলেন কেন নেতা হননি এটার জবাব দিন মদিনায় যাওয়ার পর তো তিনি নেতা ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন তাহলে মক্কায় তো তাকে অফার দেওয়া হচ্ছে নেতৃত্ব গ্রহণ করতে সমস্যা কোথায় প্রশ্নটা বুঝতে পারছেন একই মানুষ দশ বছর পর নেতা তো হচ্ছে দশ বছর আগে নেতৃত্ব গ্রহণ করতে সমস্যা কোথায় এটা বোঝা দরকার খুব ভালো করে বোঝা দরকার আর নিজের ইমানের সঙ্গে একটু মিলানো দরকার আমার নবী মক্কার সময়ে যদি নেতৃত্ব গ্রহণ করতেন তাগুতের সঙ্গে আপোষ করতে হতো কারণ সেই সমাজের অন্যান্য নেতারা সবগুলো ছিল তাগুত আবু জাহাল তাগুদ আবুল হাব উতবা সাইবা আবু সুফিয়ান আরও যতগুলো মালাউল মুশরিক আছে সবগুলো ছিল তাগুদ এখন আমার নবী যদি তাদের সঙ্গে নেতা হন যখন দারুন নদোয়া নামক পার্লামেন্টে বৈঠক বসবে তাদের দশমত নবীর একমত তাদের সঙ্গে ফিল্টারিং করে আপোষ করে করে ইসলাম কায়েমের মেহনত চালাতে হতো আল্লাহ একটা ফয়সলা দিয়ে দিতেন আল্লাহ একটা ফতোয়া দিয়ে দিতেন সেই ফতোয়াকে দারুন নদোয়া নামক পার্লামেন্টে উঠাতে হতো আল্লাহর ফতোয়া নিয়ে আসলাম আবু জাহাল বাবাজি তুমি কি বল বলো আবুল আহাব তোমার কি মত এরপর যখন সবাই মত দিত মাথা গুনে গুনে নবী তারপর ফয়সলা দিতেন এটার নাম তো ইসলাম না আমার আল্লাহ বলবে আর দুনিয়ার কোনো মানুষের থেকে অনুমোদন নিয়ে সেটা আমি বাস্তবায়ন করব আর এটার নাম ইসলাম না আল্লাহ বলেছেন ব্যাস আমার আল্লাহ যেটা বলবেন সেটাই অকট্য দুনিয়ার সবাই মানলে অকট্য না মানলে অকট্য তো কোনো প্রকার ফিল্টারিং চলবে না তো আমার নবী যদি মক্কায় ক্ষমতা গ্রহণ করতেন বাহ্যিকভাবে মনে হয় কত ভালো হতো কারণ নেতার কথা মানুষ শোনে নবীর কিছু মরিদ আসতো কিছু কর্মী কিছু সদস্য প্রস্তুত হতো নবী তাদেরকে নিয়ে মাঝে মাঝে বৈঠক করতেন ডান পাশে আবু জাহালকে প্রধান অতিথি বানিয়ে বসাতেন বাম পাশে আবুল আহাবকে সভাপতির চেয়ারটাও দিয়ে দিতেন তার ওই পাশে উদ্বা সাইবার জন্য বিশেষ আসন থাকত নবী তাদের সামনে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন কিন্তু আমার নবী তাগতের সঙ্গে আপোষ করে ইসলাম কায়েমে বিশ্বাসী ছিলেন আমার নবী বিশ্বাস করতেন প্রয়োজনে তয়েফের ময়দানে গিয়ে বুকের রক্ত দিব প্রয়োজনে বদরে গিয়ে শাহাদত বরণ করব তারপরে তাগুতের সঙ্গে একদিনের জন্য আপোষ করবো না একটু পরের দিকে ফিরে আসি ইমামে আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী নাম শুনেছেন সবাই এখানে যারা বসেছেন অধিকাংশ মানুষই বলবে আমরা তাকে ইমাম মানি তার অনুসরণ করি তার তাকলিদ করি সেই মানুষটার জীবনের দিকে একবার তাকান একটু পানি দিলে ভালো হয় উমাইয়া খালিফা তাকে প্রস্তাব দিচ্ছে আবু হানিফা আপনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করুন আপনারা বলবেন এটা আবার কেমন কথা প্রধান বিচারপতি তো হবে শিক্ষিত কোনো ব্যক্তি ইমাম আবু হানিফা তো হুজুর হুজুর আবার প্রধান বিচারপতি হবে কেন ইসলামের নির্দেশনা এটা আদালতে বিচার চলবে কোরআন দিয়ে না মানব রচিত বিধান দিয়ে যদি কোরআন দিয়ে চলে কোরআন দিয়ে বিচার করতে পারবে কি সেই বকলম যে আলিব্বাও পড়তে পারে না নাকি সেই আলেম সেই মুফতি যে কোরআন হাদিস অনুযায়ী বিচার করতে পারে তো ইমাম আবু হানিফা ছিলেন সেই যুগের মহান মুফতি তাকে এসে প্রস্তাব দিল আমাদের সমাজের মধ্যে আরও কত হুজুর প্রধান বিচারপতি বিভিন্ন বিচারপতি পদে আছে আগের প্রধান বিচারপতির পর আমরা আপনাকে প্রধান বিচারপতির আসনে দেখতে চাই কত সুন্দর প্রস্তাব আমরা হলে বলতাম ঠিক আছে আমি রাজি কয় লাখ লাগবে বলো ঘুষ লাগলে জায়গা জমি বেঁচে হলেও রাজি আছি কারণ প্রধান বিচারপতি হওয়ার মানি কয়দিন পর তো আর পা মাটিতে পড়বে না এখন দশ লাখ গেলে কি সমস্যা বিশ লাখ কামিয়ে নেব কিন্তু ইমামে আজম ইমাম আবু হানিফ এক বাক্যে বলে দিলেন আমি প্রধান বিচারপতি হতে পারবো না কেন পারবেন না কারণ তোমরা জালেম সেই যুগের শাসকরা তাগত ছিল না জালেম ছিল ফাসেক ছিল ব্যক্তি জীবনে পাপ করত বিভিন্ন জুলুম করত মতের সঙ্গে অমিল হলে সাহাবিকেও মেরে ফেলত এক হাজ্জাজ বিন ইউসুফ শত শত সাহাবির রক্তে তার হাত রঞ্জিত কেন শুধুই মতের অমিল মত না মিললে গলায় ছুরি চালাতে দ্বিধা করত না এই যুগে হয় না দুই সাল এক ডিসেম্বর টঙ্গীর মাঠ এক দল আর এক দলকে পিটালো এমন না যে একদল মুসলমান আর একদল কাফের একদল নামাজি একদল বেনামাজি কিচ্ছু না উভয় দলই হকপন্থী উভয় দলই মুসলমান উভয় দলই নামাজি তাহলে এত মায়েরপিট চললো কেন কারণ একটা তোদের মতের সঙ্গে আমাদের মত মিলে না তাই দুনিয়াতে বাঁচার অধিকারই তোদের নেই আজকের এই ময়দানে তোদের রক্তে আমরা বন্যা বয়ে দেব তাও টার্গেট করে করে আমাদের বাচ্চাদেরকে তালিবুল ইলম ভাইদেরকে মাথায় আঘাত করা হলো কেন এই মাথা দিয়ে কোরআন শিখবি এই মাথা দিয়ে এলেম শিখবি তারপর আমার নেতার বিরোধিতা করবি যা তোর মাথাই ধ্বংস করে দিচ্ছি এবার দেখি কিভাবে কোরআন শিখবি এই জুলুমগুলোতে এই যুগেও চলে এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে যায় মাঝে মাঝে খবর আসে হুজুর আপনার মাহফিল ক্যান্সেল কেন অমুক গ্রুপ আপনার মাহফিল বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে জাস্ট মতের অমিল এমন না যে তারা আল্লাহর দিকে ডাকে আমরা শয়তানের দিকে ডাকি বা আমরা আল্লাহর দিকে ডাকি তারা শুধুই মতের অমিল এজন্য দুনিয়াতে বাঁচতেও দিতে চায় না তো সেই জামানাটা এমন ছিল ইমাম আবু হানিফা বলেন আমি পদ গ্রহণ করব না শাসক দেখল মানুষের মধ্যে জানাজানি হয়ে গিয়েছে যে আবু হানিফাকে প্রধান বিচারপতি হওয়ার অফার দেওয়া হয়েছে এখন সে যদি এই প্রস্তাব গ্রহণ না করে মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যাবে নিশ্চয়ই আদালত পাড়ায় সমস্যা আছে সেখানে দুর্নীতি চলে এজন্য আবু হানিফা পদ গ্রহণ করেনি যদি ইনসাফি চলতো আবু হানিফা কেন পদ গ্রহণ করল না তো এখন শাসক দেখলো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা তো করতেই হয় আজকাল আছে না অনেক মানুষ এমন অনেক ক্ষমতাধর ব্যক্তি এমন আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের সেই দিকগুলো তুলে ধরবেন যেগুলো তার স্বার্থের সঙ্গে মিলে ততক্ষণ আপনাকে মাথায় উঠিয়ে রাখবে এমন হুজুরের মতো হুজুর এই দেশে দ্বিতীয়বার হয় না কিন্তু যেই দিন আপনার কথার কোনো একটা প্রান্ত তার কোনো স্বার্থে গিয়ে আঘাত করবে সঙ্গে সঙ্গে বলবে এই বজ্জাতকে মসজিদ থেকে বের কর ওকে মসজিদে কে রেখেছে নতুন ইমাম খুঁজে আন সেই জামানাটাও ছিল এমন ইমাম আবু হানিফার উপর শুরু হলো নির্যাতন দুই টাকার জল্লা দেশে এত বড় মহান ইমামকে পিটাচ্ছে দিনের পর দিন অন্ধকার কারাগারে তাকে ফেলে রাখা হচ্ছে এভাবে হতে হতে একদিন সেই কারাগার থেকে এই মহান ইমামের লাশ বের হলো তা আমরা যারা ভাবি আগে ক্ষমতায় যাব তাগুতের সঙ্গে আপোষ করে তাগুতের আইওয়াস করে বিভিন্ন বাতিল মতবাদের আশ্রয় নিয়ে ক্ষমতায় যাব তারপর ইসলাম কায়েম করব। তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া দরকার তোমাদের এই তরিকা নবীর তরিকা না সাহাবিদের তরিকা না আমাদের মাথার তাজ ইমামগণের তরিকা না তো যেই তরিকা তাদের থেকে শিখি না সেই তরিকা যদি মানি কোনোদিনও মুক্তি পাওয়া যাবে না কারণ আমাদের কালেমার অংশের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর পরেই রাখা হয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ তার মানে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর উপর নিজে উঠতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় ক্ষেত্র আন্তর্জাতিক পরিমণ্ডল সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাও পথ একটা মোহাম্মদুর রসুল্লাহর পথ ধরো মোহাম্মদুর রসুল্লাহ যেভাবে এবাদত করেছেন সেভাবে এবাদত করো তিনি যেভাবে জিকির করেছেন সেভাবে জিকির করো তিনি যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবে দাওয়াত দাও তিনি যেভাবে আত্মসদ্ধি করেছেন সেভাবে আত্মসদ্ধি করো তিনি যেভাবে রাজনীতি করেছেন সেভাবে রাজনীতি করো তিনি যেভাবে ইসলাম কায়েম করেছেন বান্দা তুমিও সেভাবে ইসলাম কায়েম করো সুরাতুল আহজাব আয়াত নম্বর তেইশ লাকাদ কান লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুল হাসানা তোমাদের সবার জন্য আল্লাহর রসুলের জীবনীতে উত্তম আদর্শ আছে মাও সেতুমের মধ্যে উত্তম আদর্শ আছে কার্ল মার্কসের মধ্যে উত্তম আদর্শ আছে লেনিনের মধ্যে উত্তম আদর্শ আছে আর অনেকের প্রিয় মুখ আব্রাহাম লিঙ্কনের মধ্যে উত্তম আদর্শ আছে আল্লাহ বলছেন একজন যদি মুসলমান হও মানতে হবে জীবনের সব ক্ষেত্রে আমার রোল মডেল আমার আইডল একজন তিনি হচ্ছেন the prophet the messenger Muhammad রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন শুধুমাত্র এই কারণে আমার আল্লাহ আমার নবীর নবুয়াতের তেইশ বছরের প্রতিটা শিক্ষণীয় দিককে সেভাবে সংরক্ষণ করেছেন যেভাবে কোরআনের এক একটা আয়াতকে সংরক্ষণ করেছেন কোরআনের কোনো আয়াত ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে যায়নি মুছে যায়নি বিকৃত হয়নি একইভাবে আমার নবীর তেইশ বছরের নবুয়তে জীবন যতগুলো শিক্ষণীয় দিক আমাদের জন্য আছে দুনিয়ার কোনো অথর্ব বলতে পারবে না যে নবীর সেই দিকটা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গিয়েছে এখন জীবনের এই ক্ষেত্রে আদর্শ প্রয়োজন কিন্তু ইতিহাসে পাচ্ছি না নবীর জীবনী আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু এরকম দ্বিতীয় আর একজন মানুষও দেখাতে পারবেন না যার জীবনীটা আমাদের জন্য সব ক্ষেত্রে আদর্শ এবং তা ইতিহাসে নিপুণভাবে সংরক্ষিত যেমন একটা উদাহরণ দিই রামের নাম তো সবাই শোনার কথা পার্শ্ববর্তী রাষ্ট্রের হিন্দুরা এবং তাদের প্রেতাত্মা এই দেশের কিছু অনুসারীরাও বলা শুরু করেছে তারা শীঘ্রই গোটা হিন্দুস্তান তার মানে ভারত বাংলাদেশ পাকিস্তান গোটা হিন্দুস্তানকে তারা রাম রাজ্যে পরিণত করবে যার মিশন শুরু করে দিয়েছে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির বানানোর কাজ শুরু করেছে এর দ্বারা মেসেজও দিয়েছে যে একটা মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানালাম যত মসজিদ আছে সব ধ্বংস করব সবগুলো জায়গায় রাম মন্দির বানাবো আর এই পুরো অঞ্চলের মধ্যে রাম রাজত্ব কায়েম করব তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা যে রামরাজ্য কায়েম করবে ভালো কথা কিন্তু আমরা যদি বলি মুহাম্মাদের রাজত্ব কায়েম করব। তাওহিদের রাজত্ব কায়েম করব। জীবনের সব ক্ষেত্রে তার শিক্ষা আমরা উপস্থাপন করতে পারি শাসন শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সামরিক নীতি রাষ্ট্রীয় বা পররাষ্ট্রীয় নীতি সব ক্ষেত্রেই খোদ নবীর জীবন থেকেই আদর্শ আমরা দেখাতে পারি কারো যদি সন্দেহ থাকে ইতিহাসের পাতা খোলেন কোরআন পড়েন আলেম ওলামার কাছে যান গিয়ে জিজ্ঞেস করেন ইসলাম তো শুধু সালাম কালাম আর নামাজের নাম না এগুলো তো ইসলামের অংশ একটু যাচাই করে দেখেন আজকে প্রয়োজন চ্যালেঞ্জ দিয়ে যাব এমন একটা দিক দেখান যেই ক্ষেত্রে আপনার শিক্ষা দরকার আদর্শ দরকার কিন্তু দুনিয়ার কোনো মুফতি আপনাকে ডাইরেক্ট করেন হাজিজ থেকে নবীর জীবন থেকে সেই ক্ষেত্রে আদর্শ দেখাতে পারবে না পারলে এমন একটা সাইড দেখেন একটা সাইড সম্ভব তাদেরকে জিজ্ঞেস করেন রাম রাজত্ব তো কায়েম করবে ঠিক আছে রামের শিক্ষা দেখাও জীবনের সব ক্ষেত্রে বৌদ্ধদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা তো গৌতম বুদ্ধের আদর্শ প্রচার করো গৌতম বুদ্ধের কথা বলো যেই গৌতম বুদ্ধ সত্যের সন্ধানে লোকালয় ছেড়ে বনে জঙ্গলে চলে গিয়েছিল তো ঠিক আছে আমরা তাকে নয়তো মেনেই নিব ধরে নিলাম আগে জীবনের সব ক্ষেত্রে তার আদর্শ আমাদেরকে জানাও না জানলে মানব কীভাবে আপনার কি মনে হয় তারা উপস্থাপন করতে পারবে কেয়ামত পর্যন্ত পারবে না এমনকি অন্যান্য নবী দুনিয়াতে যারা ছিলেন তাদের অনুসরণের দাবিও যারা করে তারাও পারবে না বিশুদ্ধ সনদের আলোকে বর্তমান সময়ে তাদের জীবনের সবগুলো দিক উল্লেখ করতে কেন কারণ আমার নবী মুসা আলি ইসালামকে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী বানাননি ঈসা আলি ইসালামকে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী বানাননি তাদেরকে যতটুকু সময়ের জন্য নবী বানিয়েছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ তাদের কিতাবেরও হেফাজত করেছেন তাদের জীবনেরও হেফাজত করেছেন যখন সেই ধর্মের এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে সেটার তো আর প্রয়োজন থাকেনি কিন্তু আমার নবীকে আল্লাহ একশো বছরের জন্য বানাননি পাঁচশো বছরের জন্য বানাননি হাজার বছরের জন্য বানাননি কেয়ামত পর্যন্ত সময়ের জন্য বানিয়েছেন পৃথিবী যতই উন্নত হোক তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের লাইনে যতই উৎকর্ষ করুক সর্বযুগে আমার নবীর শিক্ষা অমর থাকবে শাশ্বত থাকবে অকাট্য এবং অবিস্মরণীয় হিসাবে থাকবে তো বলছি না আল্লাহ আদা দিয়েছেন যারা ইমান এনেছে এবং যারা নেক আমল করেছে তাদেরকে আল্লাহ তিনটা ওয়াদা দিয়েছেন তো ইমান কাকে বলে ইমান তো বলা হবে আমার নবী যা দিয়ে গিয়েছেন পুরোটার উপর আমার বিশ্বাস আছে কোরআনের প্রতিটা আয়াতকে আমি মানি কেউ যদি বলে তাহলে কি সে মুসলমান থাকবে কোরআন আমাকে জানিয়েছে বিয়ে চারটা পর্যন্ত করা যায় ফ্যাংকি হো মা ইমান থাকবে কেউ যদি বলে নবীর জীবনের সব দিক তো মানি কিন্তু নবী এই কামটা কি করলো রে হায় নবী আয়েশাকে বিয়ে করলো ছয় বছরে ঘরে তুললো নয় বছরে এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটাই নবী করতে পারলো নবী যদি আমাদের দেশে থাকতো এই যশোরে থাকতো তাকে নয়তো জেলের ভাত খাওয়াতে পারতাম তাকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করাতে পারতাম সেই যুগে জন্ম ছিল বলে হাত থেকে বেঁচে গেল এই কথা যদি কেউ বলে ইমান থাকবে অথবা কোনো অথর্ব যদি বলে কোরআনে নামাজের ব্যাপারে যে বেরাশিটা আয়াত এসেছে সবগুলো আয়াত মানি কিন্তু একই কোরআনে জিহাদের ব্যাপারে চারশো চৌরাশিটা আয়াত এসেছে সেগুলোকে মানি না ইমান থাকবে কেউ তো আছে ডাইরেক্ট বলে মানি না আর কেউ হচ্ছে ডাইরেক্ট বলে না ঘুরিয়ে পেঁচিয়ে বলে হুজুর আপাতত এগুলো দরকার নেই এগুলো পরে দেখা যাবে কখন যখন ইসলাম কায়েম হবে তখন এগুলোর কথা বলবেন তো ভাই যখন ইসলাম কায়েম হবে তখন আর এটা দরকার কি এটা তো হলো কুফুরের মোকাবেলা করার জন্য অপারেশন তো যখন দেহ সুস্থই হয়ে যাবে তখন অপারেশন তো করে পাগল তো কোরআনের উপর পরিপূর্ণ ইমান যদি আনি সেটাকেই ইমান হিসাবে পরিচয় দেওয়া যায় যদি না আনি সেটাকে কোনোদিনও ইমান বলা যায় না আর নেক আমল নেক আমল বলতে কি বোঝায় যে আমি আমলকে ভাগ করব। যেমন ফজর নামাজ পড়াটা তো কঠিন আমি ইমাম সাহেব হুজুরকে দায়িত্ব দিব হুজুর ফজর নামাজটা আপনি পড়েন জোহর আপনার পড়া লাগবে না আমি পড়ে দেবো জাকাত এটা দেওয়াতে একটু কষ্ট মনের উপর চাপ পড়ে টাকা ব্যয় করতে হয় হুজুর আপনার নামাজের দায়িত্ব আমি নিলাম জাকাতটা আপনি দিয়ে দিয়েন ভাগ করার সুযোগ আছে তো ইমান যদি পুরো কোরআনের উপর আনেন আমল কি অর্ধেক কোরআনের উপর করবেন বরং একজন মুসলমানের উপর যতগুলো বিধানকে আল্লাহ জরুরি করে দিয়েছেন সবগুলো বিধানের উপরে তাকে আমল করতে হবে ফরজ বিধানের মধ্যে ভাগ করা যায় না আজকাল অনেকে আছে ফরজ বিধানের ব্যাপারে যুক্তি দেয় পৃথিবীর কোনো অঞ্চল যদি এমন থাকে সেখানে জিহাদ ফরজ আইন হয়ে যায় কিছু মানুষ এমন বের হয়ে যায় তারা বলে হ্যাঁ তোমরা করো আমরা আছি অন্য কাজ নিয়ে ফাকিলা ওকিলা কদু মাল কায়দিন তাদেরকে বলা হয় যারা বসে আছে বসে বসে ইসলামের কত খেদমত করে তোমরাও বসে বসে ইসলামের এই সাইডগুলো মেহনত করতে থাকো তো এটার নাম কি নেক আমল নেক আমল মানে হল আল্লাহ যতটুকু জরুরি করেছেন ততটুকু করব হ্যাঁ যদি কোনোটা জরুরি না করেন ভিন্ন কথা আমি গরিব মানুষ আমার টাকা পয়সা ব্যয় করার সামর্থ্য নেই আল্লাহ আমার উপর জাকাত ফরজ করেনি আমি গরিব মানুষ বাইতুল্লায় পৌঁছার মতো সামর্থ্য নেই আল্লাহ আমার উপর হজ করেনি তো ঠিক আছে আমি জাকাত দিচ্ছি না আমি হজ করছি না কিন্তু যেগুলো ফরজ করেছেন সেগুলো মানছি কিন্তু এই অবস্থায়ও আমার জন্য জাকাতের বিরুদ্ধে বলার হজের অপব্যাখ্যা করার সুযোগ নেই আজকাল কিছু মানুষ এমন আছে কোনো কাজ করবে না ভালো কথা এত অপরাধ করবেও না করতে দিবেও না বরং সেটার অপব্যাখ্যা করবে যেমন একটা উদাহরণ দিই গোলাম মাহমুদ কাদিয়ানি লানাহুল্লাহ আল্লাহ লানত বর্ষিত হোকে মালাউনের উপর এই গোলাম আহমদ কাদিয়ানি যখন নিজেকে নবী দাবি করেছিল তো নবী দাবি করা তার মূল উদ্দেশ্য ছিল না ব্রিটিশরা এজন্য তার পেছনে এত লক্ষ কোটি টাকা ব্যয় করেনি উদ্দেশ্য ছিল কি যে এই ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে নিয়েছিল তাদের ঔপনিবেশিক রাষ্ট্র পরিণত করেছিল এই গোটা হিন্দুস্তানকে আমাদের আকাবির আলিমরা যারা আমাদের মাথার তাজ যারা আমাদের জন্য অনুসরণীয় যদি অধিকাংশ মানুষ তাদের অনুসরণ করে না নাম বেঁচে খায় তা আমাদের আকাবিররা সেই সময় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন দুর্বার জিহাদের ডাক দিয়েছিলেন তো সেই সময় ব্রিটিশরা যখন দশ বছর ২০ বছর চেষ্টা করেও দেখে কোনোভাবে তো আন্দোলনকে দমন করান যায় না একজনকে এক মুজাহিদ নেতাকে শহীদ করলে দশ মুজাহিদ দাঁড়িয়ে যায় তখন তারা পরেশান হয়ে গেল কিভাবে এই কাজ বন্ধ করা যায় তারা দেখলো ভারতবর্ষের মানুষেরা পীর মুরিদির লাইনে একটু দুর্বল পীর সাহেবকে তারা খুব মানে গোলাম আহমদ কাদিয়ানি ছিল এমন পরিবারের সন্তান যার বাপ পীর বড় ভাইও পীর আত্মীয় স্বজনের মধ্যে পর্যাপ্ত পীর ছিল এবং ব্রিটিশ সরকার তাদের প্রতি সন্তুষ্ট হয়ে কাদিয়ান নামক গ্রামের দখলদারি এবং তার জমিদারিও তাদেরকে দিয়েছিল তো তারা ভাবলো এই লোককে দিয়ে কাজ করানো যাবে ওদেরকে কেনে নিতে হবে তো গোলাম মাহমুদ কাদিয়ানির পেছনে বিভিন্নভাবে অর্থ ব্যয় করে যখন প্রথমে তাকে মুজাদ্দিদ যুগ সংস্কারক এরপর তাকে ঈসা আলাইহিসালাম তারপর মাহদি তারপর নবী হিসাবে দাবি করানো শুরু করলো তো নবী দাবি করার পর এই গোলাম মাহমুদ কাদিয়ানি তার অনুসারীদেরকে বলা শুরু করলো আমার শরীয়ত তো সব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু আমি দুনিয়াতে নবী হিসাবে আসার পর পর একটা বিধান নাই সেটা হলো সশস্ত্র জিহাদ নাই হ্যাঁ নিরস্ত্র জিহাদ আছে কলমের জিহাদ নফসের সঙ্গে ঢিসুম ঢিসুম ঠিসুম ঠিসুম করে রেসলিং খেলে জিহাদ এগুলো আছে কিন্তু এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জিহাদ নেই গোলাম মোহাম্মদ কাদিয়ান স্পষ্ট বলেছে যারা আমার উপর অনুগ্রহ করে তাদেরকে মান্য করা তো ফরজ তা আমার উপর দুইজনের অনুগ্রহ আছে আল্লাহর অনুগ্রহ ব্রিটিশ সরকারের অনুগ্রহ আল্লাহকেও মানে ব্রিটিশ সরকারকেও মানে যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তাদের বিরুদ্ধে জিহাদ করবে তারা সন্ত্রাসী তারা জঙ্গি তারা কাফের তো সেই সময় থেকে এক ব্যাখ্যা শুরু হয় পুরো কোরআন মানি কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিস মানি না তাও কোন জিনিস জিহাদ নিয়ে কেন অত চুলকানি নামাজ রোজা হজ জাকাত এগুলোও ফরজ জিহাদও ফরজ চুলকানি থাকলে সবগুলো নিয়েই থাকুক এই একটা জিনিস নিয়ে কেন এত বেশি চুলকানি দুনিয়ার মজমাগুলোর মধ্যেও একটা বিষয়ের আলোচনা আসলে কেন সবাই ভয় পায় একটা বিষয়ের আলোচনা কেন সবাই চেপে রাখতে চায় এমনকি যেই সমস্ত কুলাঙ্গাররা সারাদিন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বলে তো দরকার তো ছিল খারাপটার বিরুদ্ধে বলো ভালোটার পক্ষেও বলে দাও মাদকের বিরুদ্ধে বলো তো দেখিয়ে দাও তো মাদকের বিকল্প হচ্ছে খেলাধুলা আল্লাহ বালকেরা যুবকেরা মাদক ছাড়ো খেলাধুলা ধরো তাহলে ঠিক আছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বলো ভালো কথা এটা তোমার নৈতিক দায়িত্ব জিহাদের পক্ষে কেন বলো না তার মানে মূল উদ্দেশ্য ওগুলো না যা শিরোনাম উদ্দেশ্য হলো জিহাদকে দমন করা তো এই জিহাদ নিয়ে কেন অত চলকে আনি একটা কারণ কয়টা কারণ এইডস নাম শুনেছেন সবাই এই এইচআইভি জীবাণু এইচআইভি ভাইরাস যখন দেহে প্রবেশ করে তার কাজ কি অনেকে হয়তো জানেন তার কাজ হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেওয়া তো যখন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এখন তো শুধু ভাইরাস অ্যাটাক করতেই থাকে করতেই থাকে আর যেটা অ্যাটাক করে সেটা ভালো হয় না ওষুধেও আর কাজ হয় না তো একটা পর্যায়ে মানুষ রোগ ব্যারামে কাত হয়ে পড়ে তো কিছুদিন যাওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণই করো একইভাবে দুনিয়ার কাফের মুশ্রিকরা ইসলাম বিদ্বেষীরা আল্লাহ দ্রোহীরা আমার নবীকে যারা গালি দেয় তারা যখন দেখলো যে নামাজ রোজা হজাকা থাকুক আপন জায়গায় কিন্তু ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে জিহাদ এই জিহাদকে যদি দমন করতে পারি তাহলে তো মোহাম্মদও বাঁচবে না আবু বকর ওসমানও বাঁচবে না মক্কাও বাঁচবে না মদিনাও বাঁচবো না সুফার মাদ্রাসাও বাঁচবে না কোনো খানকাও বাঁচবে না কোনো মার্কাজও বাঁচবে না তাহলে প্রথমে জিহাদটাকে মুছে দেয় অটোমেটিক ইসলামটাই মুছে যাবে তো এই জন্য জিহাদ নিয়ে চুলকানি তো কিছু মানুষ এমন আছে তারা বলে জিহাদের উপর আমাদেরও ইমান আছে আমরাও কোরআন মানি তো ঠিক আছে ইমান আছে আমল কোথায় বলে না হ্যাঁ, এগুলো আল্লাহর দায়িত্ব ফেরেস্তারা আছে আমরা একদিন ভালো করে মিলাদ পরে দোয়া করে দিলে আল্লাহ করে নিবে মুসা আলা নবীন ইসলাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন এই জাবা আবিরা এই গোত্রের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে তারা বলল কেন আপনার আল্লাহকে পারে না আল্লাহর শক্তি শেষ ইদহাব আংতা রব্বুকা ফাকাতিলা হে নবী তুমি যাও তোমার রব যাও তোমরা দুজন মিলে তো সুপার পাওয়ার তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো ইন্না হুনা কায়দুন আমরা এখানে চার ছক্কার ব্যানার নিয়ে বসে আছি গ্যালারির নীরব দর্শক তোমরা খেলতে থাকো আমরা বসে দেখতে থাকি তো কিছু মানুষ আছে আল্লাহকে দায়িত্ব বুঝিয়ে দেয় আল্লাহ আপনি কি পারেন না আমাদের Kashmir Arakan Somalia Yemen Iraq Afghanistan Arakan তো এই সারা দুনিয়ার মুসলমানদেরকে বাঁচাতে আপনি কি পারেন না যদি পারেন করেন না কে আমার তো কত কাম আছে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিলাম করতে থাকেন কে না এই সমস্ত মুসলমান তারা বলে হ্যাঁ ইমান আছে ইমানে কোনো ত্রুটি নাই আমরা একদিন দাওয়াত দিতে গেলাম আসরের পরে এক লোককে বললাম ভাই আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান এসেছে কিছু কথা বলার জন্য তারা বলল হ্যাঁ এইসব কথা তো পুরান নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিক আছে তো একবার চিন্তায় পড়ে গেলাম নামাজ পড়ে না ইমান ঠিক আছে তাহলে ইমানটা আবার কোন হালুয়া এটা আলাদা বিষয় যেটা একবার ভিতরে ঢুকলে বুলেট প্রুফ যতই আপনি অ্যাটাক করেন কোনো কাজ হয় না ঢুকেছে তো ঢুকেছে কোনোদিন বের হয় না এরকম কোনো আদা আছে আল্লাহ আর যেখানে বিভিন্ন সময়ে কোন কোন সাহাবি মুরতাদ হতে পারে সেখানে বর্তমান সময়ের কোন সাহেব কোন পীর আর কোন আলেম এমন আছে যার মর্যাদা সাহাবির চাইতে বেশি হতে পারে সুতরাং পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সময় ইমান হারা হতে পারে কত সময় এরকম ঘটেছে যখন কেবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে বুখারি শরীফ খুলে দেখেন বুখারির হাদিস ষোলো মাস বা সতেরো মাস মদিনায় যাওয়ার পর আল্লাহ কেবলা বানিয়েছিলেন সেই বাইতুল মোকাদ্দাসকে যেই বাইতুল মুকাদ্দাস আমাদের গাফলতির কারণে এখন ইহুদিদের দখলে শুধু দখলেই না বাবরি মসজিদকে যেভাবে ধ্বংস করা হয়েছে তারা এখন সেটাকে ধ্বংস করে সেখানে হাইকেলে সোলাইমানি সোলাইমানি টেম্পল নির্মাণ করতে চায় তো ষোলো বা সতেরো মাস নামাজ পড়েছেন সেদিকে ফিরে এরপর আল্লাহ আবার কেবলা ফিরিয়ে দিয়েছেন কাবার দিকে অনেক মানুষ দলে দলে মোরতাদ হতে থাকলো এ আবার কেমন নবী যার কেবলারই ঠিক নাই তো একজন সাহাবি বাহ্য দৃষ্টিতে সাহাবি তো সেই মানুষটা যদি ইমান হারা হতে পারে তো আমি কি সাহাবি আমি কি তাবেই সাহাবির চাইতে আমার ইমানের কি ক্ষমতা বেশি তাহলে পৃথিবীর কি গ্যারান্টি দিতে পারবে যে আমি কোনোদিন ইমান হারা হতে পারবো না আরে আমার রসুলের হাদিসকে খুব বেশি স্মরণ রাখা দরকার প্রত্যেকের মাথায় মন এবং মস্তিষ্কে বসানো দরকার সকাল বিকাল স্মরণ করা দরকার মুসলিম অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও ইউসবিহ রাজুলু ফিহা মুমিনা ওয়ুমসি কাফিরা যেই সময় মানুষ সকালে থাকবে মুমিন বিকালে কাফের আবার বিকালে মুমিন সকালে কাফের ইয়াবিউ রাজুলু দীনাহু বিআরযিম মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে একটা পদের জন্য একটা ভোটের জন্য একটা চেয়ারের জন্য একটা চাকরির জন্য একটা শিক্ষকতার জন্য সামান্য সামান্য কারণে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে সময়ে সময়ে নিজের খোলস পাল্টাবে রূপ পাল্টাবে একবার ইমান শরবত পান করবে আর একবার কুফরের বীজ পান করবে তো কি মনে হয় হাদিসের সময় এখনো আসেনি অবশ্যই এসেছে তো এই হাদিসটা মাথার মধ্যে সেট আপ দেওয়া দরকার সকাল বিকাল স্মরণ করা দরকার যদি প্রকৃত মমিন হই এর অর্থ তো এটা না যে এই ইমানটা নিয়েই কবরে যেতে পারবো তো প্রকৃত মমিন যারা আর যারা নেক আমল করে আল্লাহ তাদেরকে তিন পুরস্কারের ওয়াদা দিয়েছেন কয় পুরস্কার মনে থাকবে তো তিন পুরস্কারের কথা এক নম্বর পুরস্কার আল্লাহ তাদেরকে জমিনে খেলাফত দান করবেন যেমনিভাবে আল্লাহ পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছেন আমার আল্লাহ এই ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন আবু বকর অমর ওসমান আরে রদি আল্লাহ আনহম জামানাই আল্লাহ তালা সারা দুনিয়াকে মুসলমানদের পায়ের নিচে নিয়ে এসেছিলেন এমনকি রাসুল দুনিয়া থেকে যাওয়ার পর দুই বছর শাসন করেছেন আবু বকর তারপর শাসন করেছেন ওমর এই ওমরের সময় তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোম আর পারস্য পারস্যে চলত অগ্নি পূজকদের রাজত্ব রোমে চলত খ্রিস্টানদের রাজত্ব আল্লাহ তালা সেই রোম এবং পারস্যের অধিকাংশ অঞ্চলকে ওমরের পায়ের নিচে এনে দিয়েছে তো আল্লাহ তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন সাহাবিরা পূর্ণ কোরআনের উপর ইমান ছিল পূর্ণ কোরআনের উপর আমল ছিল আমার আল্লাহ অল্প সময় তাদেরকে পুরস্কার দিয়ে দিয়েছেন হা হ্যাঁ, সাময়িক পরীক্ষা তাদের উপর এসেছিল আমাদের উপরও আসবে যারাই ইসলামের উপর উঠতে চাইবে আল্লাহ এক ধাপ পরীক্ষা করে নেবেন আর ইফলাম মিম আহাসিবান নাস হুম ফালা আল্লাদিনা সদাকু বলে আলামান্নাল কাজিবিন আল্লাহ বলছেন মানুষ কি এটা ভেবে রেখেছে মুখে ইমানের কথা বলবে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আরে কোনোদিনও এটা হবে না তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছি এরপর যাচাই করে নিয়েছি ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী পরীক্ষা অবশ্যই আসবে এই যে জিহাদের বিধান এটাও একটা পরীক্ষা আপনার কি মনে হয় আমার আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য নবীর রক্তের মুখাপেক্ষে ছিলেন নবীর রক্ত ঝরতে দেখলে আল্লাহর খুব ভালো লাগে তাহলে জিহাদ কেন করতে হলো নয় বছরে সাতাশটা প্রতি বছরে তিনটা নিজে করেছেন আর বাহিনীতে পাঠিয়েছেন এর চেয়ে অন্ডাবল কেন এই রক্তের কি প্রয়োজন ছিল প্রয়োজন তো সেটা আল্লাহ তো আগেই জানিয়েছেন পরীক্ষা হবে এই পরীক্ষার দ্বারা বান্দার গুণা মাফ হবে আর গুণা যদি না থাকে মর্যাদা বাড়তে থাকবে সহি বুখারির হাদিস আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সবচেয়ে কঠিন পরীক্ষায় আক্রান্ত হয় নবীরা এরপর নবীদের যারা কাছাকাছি তাদের পরীক্ষা বেশি তাদের যারা কাছাকাছি তাদের পরীক্ষা বেশি তো কেউ যদি ভাবে হকের কথা বলবো হকের উপর চলবো আর সবাই আমাকে মাথায় তুলে নাচবে আর আমাকে সব স্টেজে বরণ করে নেওয়া হবে সে ভুলের মধ্যে আছে তার নিজের মানহাজের দিকে তাকানো উচিত আমার মানহাজের কোথাও না কোথাও ত্রুটি আছে অন্যথায় তাও তার শয়তান তো আমাকে বন্ধু বানানোর কথা না আল্লাহর সঙ্গে শয়তানের যে লড়াই অর্থাৎ শয়তান আল্লাহর বিরুদ্ধে আল্লাহর সৃষ্ট করা প্রথম মানুষের বিরুদ্ধে যে আন্দোলন নেমেছিল কেয়ামত পর্যন্ত সে থামবে না তো শয়তান মানুষ শয়তান আর জিন শয়তানে যদি আমার উপর নরম থাকে আমাকে সম্মান দিতে থাকে আমার তো নিজের ইমানের দিকে তাকানো উচিত কারণ আমার চরিত্র তো আমার নবীর চাইতে উত্তম না আমার নবী ছিলেন সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব কিন্তু কই তার উপর তো মক্কার কাফেররা সন্তুষ্ট হতে পারলো না তার মানে বান্দা তুমি যদি প্রকৃত মুমিন হও এটা ভেবো না দুনিয়ায় তুমি সম্মান পাবে বাস্তবে যদি প্রকৃত ইমান হও তোমার উপর পরীক্ষা আসবে পরীক্ষা যত বাড়তে থাকবে বান্দা তুমি মনের ভেতরে এটা বসাতে পারো যে আল্লাহ তাল হয়তো আমাকে কবুল করেছেন আমার ইমানটাকে আল্লাহ তার দিনের জন্য গ্রহণ করেছে তো তিন পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ জমিনের খেলাফত দিবেন যেমন পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন যেমন সোলাইমান আলা নবীনা আলহিসাম খলিফা ছিলেন দাউদ আলহিসাম খলিফা ছিলেন খলিফা আর শাসক এক কথা না খেলাফত তো সেটাই হবে যেটা কোরআন শূন্য অনুযায়ী হয় ইনসাফের উপর হয় যেটা কোরআন শূন্য অনুযায়ী হবে না ইনসাফের উপর হবে না সেটাকে কোনো দিনও খেলাফত বলা হবে না আজকাল অনেক মানুষ এমন আছে না যারা বলে মানুষের থেকে মতামত নিয়ে খেলাফত কায়েম করব কিভাবে মতামত যে প্রতিটা আল্লাহ যেগুলো বলেছেন যত আইন দিয়েছেন বিধান দিয়েছেন মানুষের থেকে অনুমতি নিব তুমি কি বলো সলিমুদ্দিন তোমার কি মত কলিমুদ্দিন যখন দেখবো অধিকাংশ আমার পক্ষে বলে তখন আমি বলবো হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে এবার আমি তার পক্ষে ফয়সলা দেব ব্যাস এটাই তো খেলাফত আরে না বান্দা এটা তো খেলাফত না খেলাফত মানে তো প্রতিনিধিত্ব আল্লাহর প্রতিনিধিত্ব করবে আল্লাহ বিধান দিয়েছেন তুমি গিয়ে প্রয়োগ করবে এটার নামই হলো খেলাফত আল্লাহকে বান্দার মুখাপেক্ষী বানানোর নাম খেলাফত না ইসলাম কায়েমের পন্থা কোনো কালেই এটা ছিল না তো প্রথম পুরস্কার আল্লাহ খেলাফত দান করবেন আল্লাহ অতীতে বহু নবীকেও দিয়েছেন সুলাইমান আলী ইসলামকে দিয়েছেন দাউদ আলী ইসলামকে দিয়েছেন বানি ইসরায়েলকে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন কিন্তু আগেই বলে এসেছি আল্লাহ পুরস্কার তো দিবেন কিন্তু আগে পরীক্ষা করে নেবেন আল্লাহ বলেন দুনিয়াতে কত নবী এমন ছিল যাদের সঙ্গে অনেক আল্লাহ জিহাদ করেছে আপনি বলবেন এটা আবার কেমন কথা আল্লাহ জিহাদ করে কেমনে আল্লাহ তো এসি রুমে থাকবে দামি দামি গাড়িতে চলবে আমরা গিয়ে শুধু তাদেরকে উপহারই দেব তারা শুধু বসে বসে আমাদেরকে আদেশই করবে তারাও জিহাদ করে হ্যাঁ প্রকৃত আল্লাহ যে সে তো জিহাদের কাফেলায় সবার সামনে থাকে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলহী বলেন كيف القرار وكيف يهدأ مسلم والمسلمات مع العدو المعتدي الضاربات خدودهن بذنة الداعيات نبيهن محمد القائلات إذا خشين فضيحة جهد المقالة ليتنا لم نولد আরে তোমরা যে আমাদেরকে স্থির হতে বলো কিভাবে স্থিরতা আসবে একজন মুসলমান কিভাবে প্রশান্তির সঙ্গে দিন যাপন করবে যেই সময়ে মুসলিম নারীরা আগ্রাসী শত্রুর হাতে বন্দী থাকে কবিতার শেষাংশে বলেন যেই সময়ে তারা নিজেদের ইজ্জত হানির আশঙ্কা করে চিৎকার করে বলতে থাকে লাইতানালামদি আজকে যদি জন্ম না হতো তাহলে তো এই পরিস্থিতির শিকার হতে হতো না সেই সময়ে কিভাবে মুসলমান যত বড় ইমাম হোক যত বড় আলেম হোক যত বড় অলি হোক যত বড় মোহতামিম হোক কিভাবে স্থিরতার সঙ্গে থাকতে পারে কিভাবে তার জজবাটাকে দমিয়ে রাখতে পারে জজবা দমিয়ে রাখতে পারে একমাত্র মুনাফিকরা মুনাফিকদের কাছে মুসলিম নারীর ইজ্জতের কোনো দাম নেই একটা দলিল দেই মাত্র একটা দলিল আমার রসুলের যুগ সোনালি যুগ সেই সময় আমার রসুল যখন মদিনায় অবস্থান করছেন ইহুদিদের তিনটা গোত্র মদিনায় ছিল এক গোত্রের নাম বনু নজির আর এক গোত্রের নাম বনু কাইনুকা আর এক গোত্রের নাম বনু কুরাইজা এই তিন গোত্রের সঙ্গে মদিনা সনদে রসুলের শান্তি চুক্তি হয়েছে তোমরাও আমাদের কোনো ক্ষতি করবে না আমরাও তোমাদের কোনো ক্ষতি করব না যখন আমার আল্লাহ পর্দার বিধান নাজিল করলেন পুরো ইসলাম নিয়েই তো এই মুশ্রিকদের অ্যালার্জি ছিল যখন পর্দার বিধান নাজিল হলো তাদের অ্যালার্জি আর বেড়ে গেল এখন তো আর লুচ্ছামি করা যাবে না এখন তো আর নারীদেরকে দেখে মনের মজা নেওয়া যাবে না তো পর্দা নিয়ে সেই যুগেও চুলকানি ছিল এই যুগেও চুলকানি আছে ফ্রান্স ইটালি জার্মানিতে যেমনিভাবে বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে পর্দাকে নিষিদ্ধ করা হয় কই বাংলাদেশ যেখানে এইটি এইট পার্সেন্টের চাইতে অধিক মানুষ মুসলিম পরিচয়ের দাবিদার সেখানকার রাজধানীর একটা কলেজে যেটা হলো কিছুদিন আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে যে একমাত্র হয়েছে তা না এর আগে তো আরও দশ বিশ জায়গায় ইতিপূর্বে এমন হয়েছে পর্দা নিষেধ বোরকা নিষেধ ওড়না নিষেধ ওরনা পরে আসলে ঢুকতে দেয় না নিকাব পরে আসলে শিক্ষক ক্লাসের মধ্যে অপমান করে অভিভাবক কিছু বলতে আসলে তাদেরকে জঙ্গি মামলায় ফাঁসানোর হুমকি দেয় কেন এই চেহারা খোলা রাখলে কি ফজিলত চেহারা ঢেকে ফেললে কি ক্ষতি আর উপকার আর ক্ষতি তো মূল বিষয় না চেহারা ঢেকে ফেললে তো আর লুচ্চামি করা যায় না মেয়েদেরকে ঘর থেকে বের করার কি শখ তাদের কখনো সুন্দরী প্রতিযোগিতার নামে কখনো দেখিয়ে দাও অদেখা তোমায় কখনো অসমাপ্ত গল্প এক এক সময় এক এক শিরোনামে তারা যে মেয়েদেরকে ঘর থেকে বের করে তিনটা মেয়েকে হয়তো দশ লাখ টাকাই পুরস্কার দিবে এর জন্য বারো হাজার মেয়েকে আলাদা রুমে নিয়ে নগ্ন করে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ মাপে স্তনের সাইজ কতটুকু বডির ফিগারটা কতটুকু কোমরটা কয় ইঞ্চি এগুলোর তো তাদের ছিল মূল উদ্দেশ্য তো এই বারো হাজার মেয়ের থেকে লজ্জা ভেঙে দিল যে লজ্জা ছিল শোবেত মিনাল ইমান ইমানের বিশেষ অঙ্গ তো এই বারো হাজার মেয়ের মধ্যে বেশাগিরি ঢুকিয়ে দিল আর তিনটা মেয়েকে আই ওয়াশ করার জন্য কিছু টাকা হাতে তুলে দিল আর দুনিয়া ভাবছে হা আমরা বিজয়ী এখন তো আমাদের কত সম্মান সারা দুনিয়ার সব ছেলে পেলেরা এখন আমাদেরকে পর্দার ভেতরে দেখে পর্দা মানে হলো স্ক্রিন আর কি স্ক্রিনে দেখে আমরা কোথাও গেলে আমাদের সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয় আমাদেরকে বিছানায় যেতে এখন বড় বড় নেতা খেতারাও বলে তো সর্বযুগে ইহুদি এবং তাদের প্রেতাত্মারা মুসলিম নারীদের লজ্জা নিয়ে লজ্জা ভাঙার জন্য তারা প্রচেষ্টারত ছিল তো যখন পর্দা ফরজ হয়ে যায় চুলকানি তো শুরু একদিন এক মুসলিম নারী গিয়েছে বনু কাইনুকার বাজারে এক স্বর্ণকারের দোকানে স্বর্ণ বিক্রি করার জন্য তখন সেই দোকানদার ইহুদি মালাউন তাকে প্রস্তাব দিল তোমার চেহারাটা একটু অনাবৃত করো একটু সৌন্দর্যটা দেখাও এত সুন্দর অপরূপ মুখশ্রী মুখাবয়ব যদি ঢেকে রাখো তাহলে কিভাবে হয় একটু সৌন্দর্যের ঝিলিকটা আমাদেরকে দেখতে দাও দেখা তো মূল উদ্দেশ্য না একজন মুসলিম নারীর ইমান কেনাটা মূল উদ্দেশ্য তার মানে ইমান কেনা এই যুগে শুরু হয়নি এখন যে বর্ষি ফেলে ফেলে ইমান কেনে এক একজনকে এক একভাবে কায়দ করে বুড়াকে একভাবে কাত করে যুবককে একভাবে করে নারীকে একভাবে করে মূর্খকে একভাবে করে আলেমকে একভাবে করে পীরকে একভাবে করে সাহেবকে একভাবে করে বক্তাকে একভাবে করে লেখককে একভাবে করে এর ধারা অনেক প্রাচীন তো মুসলিম নারী আল্লাহ রাসুলের সাহাবি আরে সে কি আর কোনো মালাউনের কুপস্তবে রাজি হবে তো রাজি হয়নি কিন্তু এই জাতির রক্তের সঙ্গেই তো প্রতারণা এবং ধোকাবাজি মিশে আছে যেই সময়ে মুসলিম কান্ট্রির খেলোয়াড়রা ব্যাট বল হাতে নিয়ে গ্যালারি গরম করে রাখে সেই সময়ে ওই সকল মালাউনদের বাচ্চারা ক্লাসিন কপ হাতে নিয়ে ট্রেনিং দিতে থাকে কিভাবে সারা দুনিয়াকে মুসলিম মুক্ত করা যায় সারা দুনিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় কিন্তু তাদের রাষ্ট্রগুলোকে দেখা যায় ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা অলিম্পিকেও খুঁজে পাওয়া যায় না তার মানে তারা আছে তাদের মিশন নিয়ে আর এক একজনকে ঢুকিয়ে রেখেছে এক এক নেশার পেছনে তো সেই মুসলিম নারীর পেছনে গিয়ে তার অগচরে তার কাপড়ের নিচের অংশকে তার উপরে যে অংশ ছিল হিজাব নেকা না যেটাই হোক সেটার সঙ্গে কৌশলে বেঁধে দিল যখন সেই মুসলিম নারী উঠে দাঁড়ালো ওপর থেকে টান পড়ল পেছনের কাপড়টা উঠে গেল এবং পেছন দিক থেকে তার সতর প্রকাশিত হয়ে গেল সেই নারী চিৎকার করে উঠল আফসুস করে বলতে থাকলো হায় রে ওরা যদি আমার সতর অনাবৃত না করে আমাকে জানে মেরে ফেলতো তাও তো কত ভালো হতো তো সেই সময়ে একজন মুসলিম যুবক সেখানে উপস্থিত ছিল যেই যুবক আমাদের মতো ভীত ছিল না মুনাফিক ছিল না কারণ ভীত হওয়া মুমিনের স্বভাব না সাহসী হওয়া মুমিনের স্বভাব আল মুমিনুল কবি খৈরুল্লাহ মিনাল মুমিনের দয়ীফ রসুল হাদিস বলেন হাদিসের মান সেই শক্তিশালী মুমিন উত্তম আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মুমিনের চাইতে তুমি তো দুর্বল শরীরে কিছু নাই হাঁটতে গেলে বাঁকা হয়ে পড়ে যাও ভাবছো এটা বড় বুজুর্গি আরে না আল্লাহর কাছে বেশি দাম তো সেই বান্দার যার দেহে শক্তি আছে যার ভেতরে আল্লাহ ছাড়ার কারো ভয় নাই সুরায় ফাতির আয়াত নম্বর আঠাশ আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নামায়াশাল্লাহমিন ইবাদিল উলামা বান্দাদের মধ্য হতে আল্লাহকে ভয় করে আলেমরা মানে কি আল্লাহ একটা প্রতীক একটা নিদর্শন একটা সিম্বল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তো যুগে যুগে তোমাদের কাছে অনেক আলেম দাবিদার তো সামনে আসবে কিভাবে বুঝবে কোন আলেম হকপন্থী কোন আলেম বাতিলপন্থী কোন আলেম আল্লাহওয়ালা কোন আলেম তাগুতওয়ালা আমি আল্লাহ একটা মাধ্যম বলে দিচ্ছি একটা নিদর্শন জানিয়ে দিচ্ছি তুমি দেখো সেই আলেমের ভেতরে কার ভয় আছে যদি দেখো আল্লাহর ভয় নিশ্চিত হয়ে যাও সে হকানি আলেম কারণ দুনিয়ার মধ্যে সকল মানুষ যদি আল্লাহর ভয় ছেড়ে দেয় যারা প্রকৃত আলেম তারা একমাত্র আল্লাহকেই ভয় করে যায় তো সেই নারী যখন তার সতর অনাবৃত হলো তার চিৎকার মুসলিম যুবকের কানে ভাসিয়ে ভেসে আসলো এক সেকেন্ডও দেরি করলো না সঙ্গে সঙ্গে তরবারি কোষমুক্ত করলো সেই তরবারি দিয়ে নরধমের গলে আঘাত করলো তার গলা দ্বিখণ্ডিত হয়ে গেল ইহুদিরাকে বসে বসে আঙ্গুল চষবে এখন তারা সকলে মিলে সেই যুবককে সেখানে মেরে ফেললো তো কি মনে হয় রাসুলের কাছে যখন সংবাদ আসবে রাসুল বলবে ঠিক আছে একজন মেরে সারো দশজন মারো তোমরা আমাদের দাদা সীমান্তের আশপাশে যেই কয়টা পাও সব মেরে শেষ করে ফেলো এই কথা বলবেন রাসুল রসুলের কাছে তো মুসলিম নারীর ইজ্জতেরও দাম আছে মুসলমানের রক্তেরও দাম আছে একজন মুসলমানের রক্তের দাম কাবার চেয়েও বেশি বিশ্বাস না হলে তাহকিদ করেন আহলে সুন্নতল জামাতের আকিদার কিতাবগুলো ঘাটেন কাবার চাইতেও বেশি যেই সময় ওসমানকে এই মক্কার মালাউনরা শহীদ করার গুজব ছড়িয়েছিল বাস্তব না গুজব ছড়িয়েছিল সেই সময় তো আমার রসুল সেখানে উপস্থিত হজের উদ্দেশ্যে গমনরত চোদ্দশো সাহাবির থেকে শাহাদতের বায়াত জিহাদের বায়াত নিয়েছিলেন যদিও যুদ্ধ করতে আসেনি যদিও প্রস্তুতি নেই কিন্তু এক উসমানকে তারা মেরে ফেলবে আর আমরা চোদ্দশো জন এখান থেকে নিরাপদে ঘরে ফিরবো কোনোদিনও হতে পারে না মুসলমানের রক্ত এত